আনাস ইবনু মালিক রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনও খিওয়ান অর্থাৎ টেবিলের মতো উঁচু স্থানে এর উপর খাবার রেখে আহার করেননি এবং ছোট ছোট বাটিতেও তিনি আহার করেননি আর তার জন্য কখনও পাতলা রুটি তৈরি করা হয়নি ইউনুস বলেন আমি কতদাকে জিজ্ঞেস করলাম তাহলে তারা কিসের উপর আহার করতেন তিনি বললেন দস্তরখানের উপর